অবাই আজকে বুঝে আসলেন আদিবnes্বর যে সম্পর্কের উপরে আমরা জমা হইতেছি বা হইছি আর যে সম্পর্কের উপরে কথাবার্তা হবে তার মূল্য বোঝার ময়দান আজকে না এই দুনিয়াতে দেখে এটার মূল্য বোঝা যাবে না কেননা ময়দানই না যেটা যে জিনিসের ময়দান ওই ময়দানে যে বোঝা সহজ অন্য ময়দানে বোঝা কঠিন দুনিয়ার ময়দান দুনিয়ার বস্তুর কথা বুঝে আসে আলোচনা বুঝে আসে দুনিয়া বুঝে আসে চিত আসবাব বুঝে আসে আর যে নেটওয়ার্কের উপরে জমা হয়েছে এটা তো পুরাই আখের আখেরাতে চোখের অন্তরালে ওটা দুনিয়াতে বোঝা বড় কঠিন বুঝে যে আসবে না একদিন বুঝে আসবে আবার কেউ কেউ চিৎকার বলবে রব্বির জিউল প্রভু ফিরত পাঠাও না আমার চলে হাইন না মুখে নুন ছাড়া একটা মুহূর্ত যাবে না কেননা চোখে দেখাবে একদিন আমাদের চলে আসবে কিন্তু ওই দিন কোনো কাম হবে না একদিন দুই দিন বললো তো হইতো এক দাদারে পাঁচশো বছর বলতে থাকবে পাঁচশো বছরের পরে জবান বন্ধ করা তালা লাগাইয়া মোহর লাগা ফেরা দেওয়া হবে শুধু কানকে শুনে দেওয়া হবে আসো ওইখানেই শান্তিতে থাকো এতদিন তো চিৎকার দেওয়ার অনুমতি ছিল আজকের থেকে মুখে তালা চিৎকারও দিতে পারবো না তোমাদের ইশারা তো তো দেখবেই না জন্য এই নেসবত আজকে বুঝে আসবে না একদিন আসবে খুব বুঝে আসবে আমাদেরও বুঝে আসবে সবাই বুঝে আসবে আজকের পার্থক্য তো চোখে দেখা যায় একতলা আর পাশে আছে নয় তালা তো বোঝা যায় যে পাঁচতলার ডিফারেন্স ঠিক না হ্যাঁ নয় তালা নয়তলা কয়তলা ডিফারেন্স আমারটা ছয় তালা পাশেরটা তালা কি ডিফারেন্স না আমার পাঁচ কাঠা পাশেরটা সাত কাঠা দুই কাঠার যায় ঠিক না কি বলেন আমি দুই ব্যাংকের তিন ব্যাংকের ডাইরেক্টর শুধু একের ডিফারেন্স আমার হিসাব কিতাব করতে একজন ম্যানেজার লাগে ওনার হিসাব কিতাব করতে দশজন লাগে তো আটজনের ডিফারেন্স ডিফারেন্স দুনিয়াটা বোঝা যায় কিন্তু আখেরাতেরটা বোঝা গেল না এজন্য হাদিসে আছে এক সময় জান্নাতে সুমধুর আওয়াজ বের হবে তো জান্নাতি পাগলে বেড়ে গেল এত সুন্দর আওয়াজ জীবনে শুনি নাই বুঝতে পারছি তো ফেরেস্তারা বলবে তোমার উপরের দরজার জান্নাত আছে তোমার উপরে আছে কোন জিনিস থেকে এরকম আওয়াজ কোন প্রোগ্রাম প্রোগ্রাম আছে নাকি না না না ওই বেটায় খাটে বলছিল এক পাশ হয়ে বয়াছিল আর এক পাশ পরিবর্তন করবে যে এক যায় যে আওয়াজ হয়ে যায় না বাচ্চা বলছি তার ভিতরে মিউজিক আছে দেখছেন লাইট আছে হ্যাঁ? আবার চার কাপ ওপেন তো মিউজিক আছে চার কাপে কি যতক্ষণ নিচে রেখে দেবেন শান্ত উঠে এক খেতে থাকবেন মিউজিকও শুনতে থাকবেন কিছু আছে বিষয়টা না হ্যাঁ চার কাপ আছে হ্যাঁ। তোমার থেকে খুব যে এত বড় মন্তব্য সে কি দিয়ে লাভ করলো بلب سادہ کی تفیق دنیا سبحان اللہ مرتا واحدا تمہار تکا سبحان اللہ شدو ایک بار دنیا تے بشی پوشت جنہیں تو حدیث آتے جنت حسرت جاگا نا কিন্তু তারপরও হাসরতে আল্লাহ ডুবে আছে লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিল মাতওয়াতিল জান্নাত হাসরতে জায়গা না তারপরও আপনাকে পড়বে দুনিয়ায় যে সময় গোলাপ বেহুদা কেটেছে এই জন্যই সুলাইম আল্লাহ ইসলাম বলছিল কৃষককে দেখো সুবাহ আল্লাহ দুইটা বড় করে সুহান আল্লাহ বলে সুলাইম আল্লাহ ইসলাম বুঝা দিতেছিল কৃষক দেখা উপরে বড় চোখ বড় করে সুহান আল্লাহ বলে সুহান আল্লাহ মাস আমার সান আলাদা দাউদের পরিবারের কত বড় মর্যাদা দাউদ আলাহ ইসলাম ও নবী বাদশাহ সুলাইমান আলাহ ইসলাম ও নবী বাদশাহ দাউদ আলাহ ইসলামের আব্ব বাদশাহ ছিলেন কত বড় মর্যাদা আকাশ কিভাবে জানে তাও তো আমার চোখে পড়তে দিকে ধরা পড়ছে না তো কোনো আওয়াজ নেই ইঞ্জিনের কোনো আওয়াজ নেই ইঞ্জিনের কোনো আওয়াজ নাই সুলাইমান ইসলাম নিচে চলে আসছে কত আপনার বিরুদ্ধ তো কই এত খেপা খেপলেন কেন বলে বলছো কি এটা বলো আগে বলছি মা আজামা শানা আলা দাউদ দাউদের পরিবারের কত বড় মশলা আকাশ দিয়ে উড়া যায় আবার ইঞ্জিনের কোনো আওয়াজও নাই দাউদ আল্লাহ ইসলাম বলছে সুলাইম আলাহ ইসলাম বলছে শোন আমার দাদা বাদশাহ ছিল আজকে দাদা নাই বাদশাহ ছিল আব্বা বাদশাহ ছিল নবী ছিল ওনার নবু নবীও নাই উনি জিন্দা নাই বাদশাহীও নাই একদিন আসলে আমিও থাকবো না বাদশাহীও থাকবে না কিন্তু তোর সোহান আল্লাহ আল্লাহর কাছে থাকবে না কোরআনে আছে অয়ুর্গি তোমাদের নেকি গুলাকে আমি পানি করবা তো একটা পাইলা বানায় ফেলাম পাহাড় যখন কিনু না তখন দেখবো যে একটা পাহাড় হয়ে গেছে কিন্তু আমি পাল্টা শিকড় হ্যাঁ আপনার চোখে আইলেন গেলেন কয়েক বছরের পরে বাড়ির রং চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ চেহারার রং চেঞ্জ হয়ে গেছে জামার রং চেঞ্জ হয়ে গেছে উঠা বসা চেঞ্জ হয়ে গেছে আবার মাঝে মাঝে দেখা যায় হরেনও বাজতেছে আবার কয়েকদিন পরে পরে এটার কালারও চেঞ্জ হয়ে যায় বোঝেন কিছু হ্যাঁ কয়েকদিন চোখে আইলেনার দ্বারা নিতে হলো আপনার পাইলা যদি এত কি করতে পারেন যে আল্লাহ পাললে কত কি চিন্তা করেন কে পারবো আল্লাহ পারবো আজকে বুঝে আসতেছে না কেন ময়দান তো না বাজার তো না চর্চা তো নাই পরিবেশ তো নাই মাহল তো নাই যদি চর্চা থাকতো পরিবেশ থাকতো মাহল থাকতো বাজার থাকতো ময়দান থাকতো তাহলে বুঝে আসতো সহজেই বুঝে চলে আসতো তাহলে জোরেরও দরকার হইতো না এত পীড়া পীড়েরও দরকার হইতো না এত হ্যান্ডেরও দরকার হইতো না কি বলেন হইতো না না না হইতো না দরকারই হইতো না এরকম উপার চাইতে কোনো টাকা যা লাগে না सोसाइटी वाला ऊपर दे देने जिनके जानता ठीक ना हाँ ठीक নিজে নিজেই তো সকালে ওইটা উপার্জন না উপার বোঝেন না হ্যাঁ তাহলে তো নিজে নিজেই চলে যেতাম কারো বুঝাইতে না চর্চা নাই পরিবেশ নাই বাজার নাই ময়দান নাই আলোচনা নাই যার কারণে এটা বোঝা বড় মুশকিল হয়ে আর একদিন আসবে সবার উপরে আল্লাহ আনবে কোন সন্দেহ নেই আল্লাহর ওয়াদা সবার উপরে আনবে সবাইকে কাঠগোড়া দাঁড়া করা একজনও কাঠগোড়ার থেকে বাঁধতে পারবে না জাতিকে সব সম্বন্ধে জিজ্ঞাসা করবো রাজু আলু নারী নাই পুঙ্খানো পুঙ্খানো ভাবে জিজ্ঞাসা করবো হ্যাঁ বাঁচার কোনো রাস্তা কারোর জন্য নেই যখন আল্লাহ নবীদের ব্যাপারেই বলে দিতেন তার কে বাঁচবে আইনা ওয়া সালামানা আমরা যা আমানত তোমাকে দিয়েছিলাম কো ধার았ো তো নবীরা বলতো ইনালিল্লাহ নবীদের কাছেই তার জিজ্ঞাসা করতে করতে হুজুর সাঃ পর্যন্ত পড়বে তো মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমানত রাখবে ফেরত করি নাই হুজুর সাঃ কে জিজ্ঞাসা রাইনা ওয়া দাওয়াত গোলামা আইনা ওয়া সালামানা আপনি আমানত কই গেছ আমাদের কবর গুলা দেখে বুঝে নেন আমরা কোথায় রেখে আমাদের কবর গুলা দেখে বুঝে আনেন আমরা কোথায় রেখে না আমাদের কবর গুলা তো আমাদের জায়গায় বানাইনি দুনিয়ার কোনায় কোনায় বানাইনি শূন্য মেরে দোস্ত এই হালকা কয়টা মসজিদ ভাই প্রত্যেক মসজিদ থেকে একজন হাত তোলেন তো দেখি কয়জন আছে কয় মসজিদের সাথে আছে একজন করে প্রত্যেক মসজিদ থেকে একজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সব মসজিদের সাথীরা আসছে তো ভাই কি বলে হ্যাঁ কালকে তো আপনাদের জোর হয়ে গেছে ঠিক না চোরের উপরে চোর হইলে তো রশি ছিঁড়েই যায় ঠিক না কি কন চোরের উপরে জোর হইলে রশি ছিঁড়া যায় না কি বলেন তারপরেও মাসাল্লাহ আপনারা জমে গেছেন আল্লাহ আপনাদের এটাই বলতেছিলাম এটার বদলা যেদিন আল্লাহ দিকে ওই পুজো আছে এমনি শহীদরা বলবে না কোন মানুষ জুনিয়ে আসার সামান্য করবে না শুধু একদল করবে যাদের আসার কোন রাস্তা নেই সেটা হলো বেদিন ঠিক না এত কোনো রাস্তা নেই ঠিক না আর আরেক দল করবে যারা মর্দ বা যারা যাচ্ছে দেখবে শহীদরা যা লাভার পাঠাও তোমার রাস্তা আবার বিক্রি করে এই মজা ওই মজা এই মজার ভিতরে নেই ওই মজা ওই মজা এই রোজার ভিতরে কোন মজার ভিতরে জান্নাতের মজার ভিতরে তোমার রাস্তার মরার মজা নেই হ্যাঁ জান্নাতের নিয়ামতের ভিতরে তোমার রাস্তার মরার কি নাই কি নাই মজা নাই এজন্য আবার পাঠাও তোমার রাস্তায় মধ্যে যদিও চোরের উপরে চোর হইলে রশিটা ছিঁড়া যায় মাসাল্লাহ আপনাদের ছিঁড়ে নাই অনেক সাথে জমা হয়ে গেছে ইনশাল্লাহ আল্লাহ যেদিন এটার বদলা দিবে ওদিন কচু কচু আল্লাহ কি দিচ্ছে না তখন আফসোস করবো আরো বেশি করলাম না কেন আরো বেশি আরো বেশি করলাম না কেন কিতাব আছে عارف انت النية قصة عرفت قصة ألف সব হাদিস কোরআন থেকেই বের করছে বুজুর্গ মরা যেতেছে মরার সময় ছাড়া বলতেছে হাই যদি পুরা নতুন হইতো হাই যদি পুরা হইতো হাই যদি বহু দূর হইতো ছিল আল্লাহওয়ালা মানুষ মরা যেতে মানুষটা কলেমা পড়লো না কি তিনটা কথা কয়ে মেরা গেল এরা এতদিন বুজুর্গ মনে করতাম এটা তো দেখা যায় শেষ মেস লাইন ছাড়াও এমন পোলাপান চিন্তা করতেছে যে বাবা মইরেও গেলেন মেরেও গেলেন যদি কলেমা পড়ে যেতেন পরে আমরা পুঁজি ছাড়াই কিছু করতে পারতাম এখন তো এরকম তিন কথা শুনে গেছেন যে আমি তো পুঁজি দিয়েও কামে লাগবো না পুঁজি ছাড়া বোঝেন আপনার পরে আমরা আপনার জায়গায় বয়া পড়তাম কাম কাজ চলতে থাকতো এখন তো টাকা দিয়েও লোক পাবো না স্বপ্নে দেখতেছে মুড়িদেরও দেখছে ছেলেরও রয়েছে বলছেন এটা করলেনটা কি আপনি শোন মরার এক দুদিন আগে আমার ঘরে এক অন্ধ আসছিল অন্ধ হ্যাঁ? আসছিল আর আচ্ছা, সে একটা কাপড়ের সুরাল করছে তো আমার কাছে একটা নতুন ছিল একটা পুরান ছিল পুরানটাকে তারপরে খাওয়ান একটাই রুটি ছিল অর্ধেক নিজের জন্য রাখছি অর্ধেক এলাকায় পরে দেখি যে আমি আন্দা মানুষ আমার একটু রাস্তা পর্যন্ত উঠায় দাও আমি উঠায় দিই বলে মরার সময় আল্লাহ তিনটা সব আমাকে দেখে যখন দেখাইছে তখন আমি আফসোসে বলছি হায় নতুন জামাটা দিনে না জানি কত পয়সা হ্যাঁ এটি একটা হাজির দিয়ে আপনাদেরকে বুঝে গেছে বলেন সুবহান বলছেন উজুর করতে সিদ্ধান্ত এটার নেকি কতটুকু সৌর জগতে যত জায়গা আছে সমস্ত জায়গা এই দুই শব্দ উচ্চারণ করার সাথে সাথে নেকি দুই শব্দের যদি এত বড় মান হয় দুই শব্দের দুই শব্দের যদি এত বড় মান হয় তাহলে একচে বড় বড় জিনিসের মান কি হবে না আল্লাহ রসুলকে জিজ্ঞাস করছে বিজ্ঞান কত বড় তো বলছে আকাশ তার ভিতরে যা আছে জমিন এর ভিতরে যা আছে সব যদি নিজামের পাল্লায় দেয় তো একটা আন্ডার সমান ডিমের সমান একটা না কিন্তু এই নিজাম করবে কি দিয়া শুধু যদি লা দাও তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মিজানকে দেয় এতটুক শব্দ যদি বারোটা হরফ যদি মিজানকে বোঝা দেয় এর চেয়ে বড় বড় কত হবে যদিও নাকি জোরের উপরে জোর হইলে রশি ছিঁড়া যায় আর আপনারা কালকে জোরের থেকে আইসা আসতে আবার জোরে চলে আসবেন ধরে দোস্ত এটার বিনিময় যেদিন আল্লাহ আল্লাহ চলে চালা দেবো নেওয়া আমাদেরকে দুটা সম্বোধন কথা সম্বোধন পর্যন্ত একটা হইলাম মেরে দোস্ত আমরা আল্লাহর করলাম ঠিক মুসলমান যে সেটা স্বীকার করবে যে সে আল্লাহ বন্দা না স্বীকার করবেন না না অন্যের বন্দা আপনারা তার বন্দা আল্লাহর বন্দা ঠিক না আরেকটা হলো মেরে দোস্ত আমরা মোহাম্মদ রসুল্লাহর উম্মত মোহাম্মদ রসুল্লাহ এটাও তো সত্য হ্যাঁ না সত্য না আপনি অন্য নবীর উম্মত না না না অন্য নবীর উম্মত হইতে গেলে ফেসে যাবে মোহাম্মদ রসুল্লাহর উম্মত হইলে কোনো না কোনো মতে বেঁচে যাবে কোনো না কোনো ভাবে হ্যাঁ যেহেতু অদ্দোহা যখন নাজের হয় অদ্দোহা ওয়াল্লাইলি ইদা সাজা ওয়ামা অদ্দা আকা এটার ভিতরে একটা আয়াত আছে আপনাকে এত দিব যে আপনাকে রাশি করে ছাড়বে সে বলতেছে যখন চিপড়ির এতটুক শুনাইতে তো আল্লাহ রসুল চিপড়িকে স্টপ করে দিতে চুপ করো আর শুনায় না যখন আল্লাহ বলতেছে আমাকে এত দিবে রাজি করে ছাড়বে তাহলে আমারও একটা উক্তি আছে এটা আল্লাহরে শুনে আর যাই আপনারা আবার কি অভিমত আমার একটা অভিমত আছে চাওয়া আছে আমারও একটা আবদার আছে আমাকে যখন দিবেই এত যে রাজি করে ছাড়বে আল্লাহ রসুল বলতেছে জিবরি খেলেন আর আপনি শুনে নেন আমি কিন্তু রাজি হব না আমার একজন উন্মত জাহান নামে টাকা পর্যন্ত আল্লাহর উপরে রাজি বুঝাইতে পারলাম কি বুঝলেন একজন উন্মত যদি জাহান নামে থাকে আল্লাহ না বলতেছে আমাকে রাজি করে ছাড়বো তো আমিও ব্যাখ্যা হয়ে যাবো রাজি হবো না জিগাইব রাজি হইছ আমি কমু না ওই নাই জিগাইব রাজি এসো আমি কমু ওই নাই যা এখনো উন্মত জান্নাতের জাহান নামে আছে শেষ উন্মতটা যে সময় বাইরে চলে আসবে তো উন্মত খুশিতে নাচবো আমিও খুশিতে তোমরা দিয়ে মোহাম্মদী হয়ে যদি বেড়ে রস্ত দ্বিতীয় সম্বোধন আমরা আর যদি নিজেকে মোহাম্মদী না পাবেন তাইলে বেড়ে রস্ত বেড়ে রস্ত বেড়ে রস্ত হেরে যাবেন জিতবেন না ঠকবেন জিতবেন না লাভবান হবেন না লাভবান ওই সময়ই হইলেন এই সময় কি বলবেন নিজেকে কি ভাববেন কি মোহাম্মদি কি মোহাম্মদি হ্যাঁ ঠিক না হ্যাঁ আমরা ঢাকার আপনার কুমিল্লার আমরা নোয়াখালী বলে আমরা সব কি মোহাম্মদ দুটা সম্বোধন দিতে আল্লাহ আর প্রথমটা হলো আল্লাহ বন্ধ আমরা বন্দা হিসাবে যদি আল্লাহর সামনে যাওয়া যায় বন্দা হিসাবে শুধু যদি আল্লাহ পয়লা দেয় এটি আমার বন্দা এতটুকু যদি বন্দা হিসাবে যাওয়া যায় আর আল্লাহ পয়লা দিল বন্দা কি বলে দিল কি আমার বন্দা তো আপনাকে কেউ কোথাও আটকায় রাখতে পারবে না দলিল দিতে দিন কোরআন দিবেন কোথাও আপনাকে কেউ আটকাইতে পারবো না বুঝবেন সর্বটা আমি আল্লাহর বন্দা সর বুঝবেন এই জন্য আল্লাহ বন্দাকে বলছেন তুই যদি আমার বন্দা হইতে পারো তো আমার রহমত চতুর্দিকে তোরে ঘিরা রাখবো নৈরাস হইতে চাইল নৈরাস হইতে দিব না নৈরাস হইতে চাইল চলেন হাদিসে দেখছি কোনো নেকি নেই কোনো নেকি সব কুনার কুনার ডাল আর ডাল কুনার কুনা কুনার কুনা কুনার গুনা নিজের গুণা দিকে নিজে পরেশান হয়ে গেছে এত গুণা কিছুই তো আমার কাছে কি বলবো নিজে নিজে কইতেছে প্রস্তুত হয়ে যা ধ্বংস অনিবার্য না ধ্বংস অনিবার্য যখন এটা করবো ফালাকাল পাওয়া তুললেগা ধ্বংস অনিবার্য করে আমার কাছে আছে তোর কাছে নেই ওটা তোর কাছেও নাই তোর কাছে খবরও নেই তোর কাছেও নাই তোর কাছে খবরও নাই এটা আমার কাছে আছে আল্লাহ বাইর করে দিব একটা নেতি আছে না আর আমাদের বাজারের কিতাবও আছে এটা ল করবো আল্লাহ এই পাহাড়ের সামনে এই কাগজের টুকরা কি দিব নিজেই নিজের বিশ্বাস করে যেতে না করে আল্লাহরে করবো আশা কি আপনি কি আমার লোকে মজা করতে চান আর আপনি তো দয়া দেব আল্লাহ আপনার শান্ত এটা না যে বন্ধুর লোকে মজা করা এদিকে খারাপ করে দিচ্ছেন হিমালয় আর এদিকে ধরে দিচ্ছেন কাগজের একটা টুকরা ঠিক না ওইদিকে কি হিমালয় আর এদিকে ধরে দিচ্ছেন কি কাগজের একটা টুকরা হ্যাঁ? কাগজ তোর হাতেও কাগজ ঠিক না তোর সামনে কাগজ তোর হাতেও কাগজ কিন্তু এটা যখন যেখানে ওয়েটের জায়গায় দিবি তখন না বুঝবি এটা কি ওজনের জায়গায় দিবি না তুই বুঝবি কি অনেক বুঝানোর করে এটা দিলে মানবে না কিন্তু আল্লাহ বলবো আরে মাপ না তো ওইটা আমল নামার সামনের পাল্লায় রাখবো রাত্রেই পিছনের হিমালয় হাওয়াতে উড়া উঠবে উড়া যাবে সামনেরটা জুটা যাবে তো খুলে দেখবে পাইলা কি ইলা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু ওটার ভিতর তো আল্লাহ লেখা আল্লাহকে তো ওজন করে কেউ হালকা করতে পারবে না পারবে আল্লাহকে কি হালকা করা সম্ভব উঠানো সম্ভব আরসের করে তাদেরকে যখন আল্লাহ আরস উঠাইতে করতে অথচ এক একটা বড় কত কান্দার সাতশো বছরের রাস্তা এক কত এক একটা বড় হইল এত সেই সমুদ্রের ভিতরে দাঁড়াইছে ওইটার গভীরত্ব হইল আসমান জমিনের দূরত্ব যতটুকু এতটুকু কিন্তু সমুদ্রের পানি হাঁটু পর্যন্ত পচে নেয় এখন হাঁটু এত লম্বা হইলে বডি কত লম্বা আবার গর্দান কত লম্বা মাথা কত বড় এরকম আট জনে কইতে আরো সুতা তো আট জনে কইতেছে আল্লাহ লাভ তাহার নাই আমরা উঠানোর ক্ষমতা রাখি তাই কেন ইউকা বচাল বচালা লুকা হুকা এটার উপরে তো আপনার কুর্সি থাকবো আবার আপনার ইজ্জত আপনার জালাল আপনার বরত্ব আপনার সত্তা সব এটার উপরে থাকবো আমরাই আসলে উঠামু পেয়ে যাই ওদের কথা ঠিক ছিল যে যেটার উপরে আপনি ওটা কি আর মখলুকের উঠানোর ক্ষমতা আছে তো আল্লাহ একটা রাত তাবিজ লাগাই দিতেছি তাবিজ কি লাগাই দিতেছি কি তাবিজ তো আল্লাহ প্রত্যেক ফেরেস্তাকে শিখাই দিতে কুল্লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম এই দোয়া পড়ো এই দোয়া আরো সোয়ালাদের এই দোয়ার মাধ্যমে এদের ভিতরে শক্তি চলে আসবে এখন আরো আটজনে উঠে বসে আসবে জন্য ওই পাঠটার ভিতরে তো আল্লাহ লেখা উনার পাঠটায় তো আল্লাহ লেখা নেই এটার ভিতরে তো আল্লাহ লেখা আমি আপনাদেরকে সম্বোধন আল্লাহ হিসাবে যদি যাওয়া যায় আল্লাহর কাছে আর দাঁড়ানো যায় তো কোথাও আল্লাহ বন্দাকে ঠেকাবে না কেউ এই বন্দাকে ঠেকায় রাখতে পারবে না যাবে যাদের মধ্যে প্রশ্নই পড়বে আর দ্বিতীয় হলো আমরা সবাই কি মোহাম্মদী মোহাম্মদী বলে মোহাম্মদী হিসাবে যদি যাওয়া যায় এটা আল্লাহ রসুল কিয়ামতের মাসেও বলবে তাড়াতাড়ি আয়ো তাড়াতাড়ি পুরো বিপাসিত তোমরা তো পান করে দিব আবাদা আর কখনো পিপাসা অনুভূতি আসবে না অনুভূমি হবে না আর যদি মোহাম্মদী ছাড়া যান তো আল্লাহ রসুল ওই পানি পান করতে গেলে তুমি সুস্থান সুস্থান বিমান কাজিয়ারা বাদি যাও যাও যাও দূরে সরব কানে দূরা বের করে দিব কানে দূরা বের করে দিব কানে দূরা বের করে দিব বন্দা হিসেবে যদি যাওয়া যায় তাহলে আল্লাহ রহমত টিকা কোনোভাবে বঞ্চিত হতে দিবেন না যতই আমি ভাবি এটা দ্বিতীয় কোথাও দাঁড়াইতে হবে না আর দ্বিতীয় যে আল্লাহ আমাদেরকে উপাধি দিচ্ছেন এটা হলো কি মোহাম্মদী মেরে দোস্ত শুধু সব জায়গায় মোহাম্মদী টিকেট চলবে আর কিছু চলবে না কি চলবে মোহাম্মদী চলবে মোহাম্মদী এজন্য দুটা আল্লাহ আমাদেরকে খেতাব দিচ্ছেন একটা হলো বন্দা হিসাবে আমরা কার আল্লাহ আর একটা হলো উম্মত হিসাবে আমরা মহান উম্মত আমরা উম্মত মোহাম্মদ রসুল উল্লাহ উম্মত আমরা এই দুটাকেই টিকায় রাখার জন্য জিন্দগিতে টিকায় রাখার জন্য মেরে দোস্ত মেরে দোস্ত মেরে দোস্ত বলে সারা দুনিয়া কে আল্লাহ এই কলেমার মধ্যে লুকায় আছে লুকায় আছে দুনিয়া এবং লেখা আছে এটা আব্দ হওয়ার মেহান্নত আব কি হওয়ার মেহান্নত বন্দা হওয়ার মেহান্নত এটা বন্দা হওয়ার শুধু বন্দার কালেমা নিয়ে আসেন নাই বন্দা হওয়ার মেহান্নত দিতেন লোকে কি হওয়ার বন্দা হওয়ার বাহান্ন কোটি আছে হইল বন্দার পরিচয় যেটা আল্লাহর বন্দা এটা কি আল্লাহর আল্লাহর বন্দা এটা আল্লাহর বন্দার পরিচয় হল আর মোহাম্মদুর রসুল্লাহ পরিচয় হলো এটা মোহাম্মদী এটা কি এটা কি মোহাম্মদী এটা দেখলেই বোঝা যাবে এটা মোহাম্মদি পোশাক দেখো তো মোহাম্মদি চেহারা দেখো তো মোহাম্মদি উঠা দেখো তো মোহাম্মদি বসা দেখো তো মোহাম্মদি কথা বলা দেখো তো মোহাম্মদি হাসি দেখলেও বুঝবো এটা মোহাম্মদি হ্যাঁ দেখলেও বুঝবো এটা মোহাম্মদি পায়খানা দেখলেও বুঝবো এটা মোহাম্মদি হ্যাঁ ঘুমানো দেখলেও বুঝবো এটা মোহাম্মদি ল্যাপের নিচে ডুবলো দেখবো এটা মোহাম্মদী কোথাও মোহাম্মদী যারা হলো মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদের পরিচয় হলো মোহাম্মদুর রসুল্লাহ আর বন্দা হওয়ার পরিচয় হলো লাহ ছাড়া বন্দা হওয়া যাবে না আর মোহাম্মদুর রসুল ছাড়া মোহাম্মদী হওয়া যাবে না এই দুটি আল্লাহ আমাদেরকে খেতাব দিতে আপ আপ আপ আপ এই জন্য খাদিজের ভিতরে আছে جوابني فلما تيقنت بالبوار وظننت انك من اهل النار ও আমার বন্দা তুই তোর কর্ম দেখে তুই বেমানি কর যে আমার ধ্বংস অনিবার্য জাহান্নাম আমার ঠিকানা তোর কর্ম দেখে কি করত ভাবছ ধীরে ধীরে আমার ধ্বংস অনিবার্য জাহান্নাম আমার ঠিকানা أيقنت بالبوار ظننت أنك من أهل النار منحت إليك رضواني والليت إليك ذكراني বলে আমি দুই জিনিস নিয়ে দৌড়ে তোর কাছে চলে আসি প্রথমে তো রেজার চাদর পড়ায় দিই আর মাকসরাতের লঙ্গি দিয়ে চাদর নিয়ে আসি রেজার চাদরও নিয়ে আসি মাত্রাতে চাদরও নিয়ে আসি পিঠে দিয়ে ফেরত আর কি করি পিঠে হাত বলে বলতে থাকি চিন্তার কোন কারণ নেই গফার কহিলইকে তনু বাবার আওতার যা করছ দিলের ধাক্কা দিয়ে আমার আসল জায়গায় ধাক্কা মেরা দিত দিলে যে ধাক্কা মারছ যে ধ্বংস অনিবার্য হয় জাহান নামে মনে হয় ঠিকানা তোর দিলে ধাক্কা লাগে দেয় তাই সেটা ধাক্কা আমার আরো সে লাগছে আমার উপরে লাগছে এই জন্যই তো দৌড়ে চলে আসে তোদের চিন্তার কোনো কাপড় নেই কারণ নাই গফর তুলাকে দুনু বাবন অবতার তো সব কিছু মাফ করে ولأجلك نفس سميت نفسي العزيز الغفار এই জন্যই আমার নাম আমি গপ্পার রাখি তো মেরে দোস্ত মেরে ভাইও মেরে আজি দুটা উপায় কি আল্লাহ আমাদের একটা হলো আমরা আল্লাহ কি দ্বিতীয় হলো আমরা কি মোহাম্মদ দুটো হলো আমাদের পুঞ্চি দুটো হলো হিন্দুটা হলো আমাদের পরশ পাথর যেখানে লাগাইবেন ওকে শোনা হইতে পারত খবরে লাগাইবেন খবর শোনা হয়ে যাবে কি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আপনি আপনার শোনাইতেছি আমি আজকে শোনাইতেই মন চাইতে এই জন্য খোঁজবার তারাই শুরু করছি শোনা হয়ে যাবে খবর খবর প্রথমে মজাক করবে মা হর রাখা আননি তোরে ঢোকায় ফেরাচ্ছিল আলা সাদরি আনা বাইতাল ওয়াহদা তুমি জানতি না যে আমি একা একটি ঘর আনা বাইতুল জুলমা আমি অন্ধকার ঘর আনা বাইতাল ওয়াহসা আমি ভয়ঙ্কর ঘর আনা বাইতাল দুধ ইবাল আকারে সাপ ঘর তুই জানিস না আমার পেটটা দুঃখে ভরা তুই বেটা বলবে তোর ধারণা কি আমি কিন্তু আল্লাহ বন্দা আব্দুল্লাহ আর আমি কিন্তু মোহাম্মদি ধারণাটা কি যখন মুখ খুলবে তো কবর বলবে তোর ব্যাপারে মাপ চাইলেন মুহাফিল তাইলে আমার পেটটা এখন সবুজ শ্যামল হয়ে যাবে কোন চিন্তার ভাবনা নেই ওহাফের জিতমাকা নুরা তো শরীরটা নুরানি হয়ে যাবে অয়াত রুহুকা ইলাল্লাহ তো রু আল্লাহ সামনে চলে যাবে সকাল সন্ধ্যা আল্লাহ দর্শন লাভ করে এর চেয়ে বড় সোনা আর কি হবে এর চেয়ে বড় সোনা আর কি চান এর চেয়ে বড় সোনা আর কি চান আর তো দেখাই সোনা আবার আরো আছে মাত্র শেষ না এখন আরো আছে হ্যাঁ আসবে ফেরিস্তা আল্লাহ বলে দিব বেশি বিরক্ত করো না বেশি বিরক্ত করো না বিরক্ত করলে লাভ হইব না বিরক্ত করলে লাভ হইব না কি লাভ হইব না শব্দ চতুর্দিক দিয়ে ফিরা থাকবো ঠিক না নামাজ একদিকে রোজা একদিকে হজ একদিকে জাকাত একদিকে সৎকা একদিকে খরাত একদিকে আল্লাহ রাস্তার মেহান্ন একদিকে সব করে থাকবো ফিরা সবর দূরে দেখা যায় তামসা বেঁচে থাকবো ওরা মরে যেদিন দিয়ে এসে থাকবো ওদিন দিয়ে কি করবো তোর সঙ্গে মন কেমনে কিনবে যা শিখাইতে হয় আমগো কাছে শিখাও क्या শিখাইতে তো কইছে মুর্দার কাছে কার কাছে যাওন যাবো না क्या खिलेगा तो बड़ो क्लांत हो जाएगी आराम করতে দাও तुमको मतलब पूरा ही नहीं तो ठीक ना कि मतलब দেখছিলাম তোকে অবস্থাটা কি তোরা হাইরা যাস কিনা তোরা আল্লে আমি পিছিয়ে আসলাম আবার গিয়ে তো মোটরে ধরতাম বুঝলা হ্যাঁ হাদিসের কথা মেরে দোস্ত মেরে বাইরেও মেরে আসি তো আল্লাহ আমাদেরকে দুই চারটে কাজ একটা আমরা মোহাম্মদী আর একটা হলো কি আমরা আল্লাহ বন্ধ শুধু খেতাব দিয়ে ছেড়ে দেন নাই এই পরশপত হাতে দিয়ে ছেড়া দেন নাই আর এই কালেমা দিয়ে ছেড়াবেন দেন নাই কালেমার ভিতরে দুনিয়া আখেরাতকে ঢুকায় ছেড়া দুনিয়াও ঢুকানো আছে তো ঢুকানো আছে এই জন্য আল্লাহর ওয়াদা আছে বন্দা যদি হইতে পার বন্দা যদি হইতে পার বন্দা যদি হইতে পারস ফলাক দুনিয়া ও আখিরাত দুনিয়া ও আখিরাত তো দুনিয়ারে বৈষ্য আখিরাতেরও বৈষ্য দুনিয়ারে রঙ্গাশ্রয় আখিরাতেরও রঙ্গাশ্রয় দুনিয়ারে স্ক্যাটারি আখিরাতেরও স্ক্যাটারি সব তো সব দুনিয়া তো আখিরাত তো সব তো ফলাক দুনিয়া ও আখিরাত এ জন্যই বলে মান জাআলাল হুমুমান হামমান ওয়াহিদা চিন্তা যদি একটা বানাইতে পারো তাহলে তুই চিন্তার থেকে সমাজে আমি নিষ্ক্রিয় দিতে পারি দুনিয়ার চিন্তা আখেরাতের চিন্তা এটার দিকে তোকে নিষ্কৃতি দিয়া দিব এই জন্যই তো মৃত্যুর সময় বলে বলে তাহকানু তোর কোনো চিন্তা নাই না দুনিয়ার চিন্তা না আখেরাতের চিন্তা তোর কোনো ভয় নাই বলে তাকাপু ভয় তোর নাই আখেরাতের কাটির কোনো ভয় তোর নাই ভয় কেন নাই আমরা কান্দে উঠে একবার করাম কি ওটা ওই তর্জমা আবার কই পেলেন ফেরেস্তারা বলতেছে না হানু আউলিয়া হুকুম হায়াতি দুনিয়া ওয়া আখেরা আরে আমরা দুনিয়ারও বন্ধু আখেরাতেরও বন্ধু যদি কান্দে উঠেই না পার করে বসে বন্ধু এ লাভ হইব কি ঠিক না হ্যাঁ হ্যাঁ সুদিনে বন্ধু বসে সকলই হয় সুরদিনে হায় হায় কেউ কারো নাই এই বন্ধুর তো কোনো দাম নাই এই জন্য ফেরেস তারা বলতে যে কান্দে উঠে পার করা সমস্ত কাজ আমরা সাথে আছি চিন্তা নাই আমরা সাথে আছি চিন্তা নাই এই জন্যই মেরে ব্যস্ত আল্লাহ দুটা সম্বোধন দিতেন একটা হলো আমরা আল্লাহর বন্ধা দ্বিতীয় হইল আমরা মোহাম্মদ বন্ধা হওয়ার পরিচয় মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদী হওয়ার পরিচয় এটা হলো পরিচয় পত্র মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদী হওয়ার পরিচয় লাহ বন্ধ হওয়ার পরিচয় কিন্তু বন্দার রং লাগাইতে হলে মোহাম্মদীর রং লাগাইতে হলে এই জন্যই মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ এই কালেমা দিচ্ছেন আবার এই কালেমার মেহান্ন তো হাতে দাঁড়ায় আবার বলতে শুধু আপনাকে দেয় নাই আপনার উন্মুক্ত এই মেহান্নতের লেগে আমি বাইর করছি তাহাবা এই কথাই বলছেন এই জন্য তো হজরত সাল্লাম আবু সুফিয়ানের সামনে রেখা বলছে সাহাবাই সুফিয়ান বড় লুবি তুই লুবি বড় লুবি সর্দার হওয়ার বড় শখ সবসময় সর্দারি ভাবে চলতে চায় কি সর্দার হয়ে চলতে চাস সর্দার তুই দুনিয়ার হয়ে লুবি আয় আয় আয় আয় তুমি খেলা আমার তো নিয়ে হল আখেরা আমি চললে দুনিয়া আখেরাতের বাদশাহী রয়েছি তুই যেটা লুবি ওইটাই রয়েছি লাভ দুনিয়ারও বাদশাহ হবি আখেরাতের বাদশাহ আমি তো একটু আগে বলি দুনিয়ার বাদশাহ আছি আল্লাহ বলতেছে সমগ্র সৃষ্টির বাদশাহ করে হাতি কি বানায় না লাকুম সত্তর অধীন করে দেব এই জন্য অনেকে হাসে আমি এটা বললে স্পিরিট বোর্ড যখন চলে তো আমি দূরের থেকে দেখি আমার মনে হয় স্পিরিট বোর্ড পানির মধ্যে থাপ্পড় মারতে মারতে যেতেছে আর কইতে কইতে যেতেছে যে আমি বাদশাহ তোর বুকের উপর যে ছিলা আমি বাদশাকে নিয়ে যেতেছি বাদশাকে তোর বুকে থাপ্পড় মারতে মারতে যেতেছে তুই গোলাম আমার বাদশা আমার পিঠে পেটে কে আছে আমার কাছে কে আছে বাদশাহ আছে বাদশাহ আমি বাদশাকে নিয়ে যেতেছি বিদায় করে থাপ্পর মারতে মারতে দেখেছি তুই বাদশার গোলাম আল্লাহ বাদশাহী নিবে সমস্ত সৃষ্টি এই জন্যই সাহাবাই কেরাম সব ছাড়ছে তারে দোকান আবু বকর ছাড়ছে ঠিক না হজ করছেন হজ হজ করছেন হজ করছেন আর কি করছেন হজ করছেন হজ করছেন মক্কা টাওয়ার করছেন টেকটালে মসজিদ দেখছেন দুইটা প্রমোটার নাম আবু বকর ঠিক না হ্যাঁ এটা নিচে ওনার তেরোটা দোকান ছিল এই জন্য মসজিদে আবু বকর লিখতে বাধ্য এই শাড়িতে এক শাড়িতে তেরোটা কাপড়ের দোকান ছিল ওইটা তেরোটা কাপড়ের দোকান ছিল হ্যাঁ। এমনি পাথর দিয়ে দেয় নাই বাচ্চাগুলো এরকম উঁচে বুঝেছে বাচ্চাদের উপরে ওরকম মেহান্নত করার করছে যে ছোট ছোট বাচ্চা দাদারে হাক্কা বাক্কা খাওয়ায় দিচ্ছে ঠিক না কি খাওয়ায় দিচ্ছে না সব লয়ে গেছে আসলে সব লয়া দাদা সব লয়ে যায় না রেখেও গেছে কি করছে সাইজের পাথর তো খাইছে ঠিক না উপরে কাপড় দিতে আন্দা দাদার হাত নিয়ে মেয়েরা দিচ্ছে ঠিক না কি মনে হয় দাদা না অনেক দেখে গেছে বৈঠকে ছিল হ্যাঁ বৈঠকে ছিল মক্কার মহাজিররা এমনি বাড়িঘর উজাড় করেন নাই এমনি বাড়িঘর উজাড় করেন নাই মদিনাওয়ালারা আনসাররা বাড়িঘর এমনি পাংখা বানায় দেন না পাংখা বোঝেন তো জিঞ্জিরালা পাংখা বোঝে না পাংখা বোঝেন তো হ্যাঁ এমনি বাড়িঘর পাংখা করে দেন নাই বাগান সবুজার সাহাবাই আনসাররা যে বলছি রসুল আল্লাহ সব শেষ এই যে ধ্যান পেটে পাথর আপনার পিঠে ঘুরতে ঘুরতে বাড়ি করতে গেছে গেছে পেটে পর্যন্ত পাথর কি বলতে চাও কামকো একটা পদ্ধতি আছে যদি মাইনা নেন তাহলে আমরাও চলতে পারবো পেটেও পাথর এখন আমরাও চলবে কি করবো ছয় মাস ছয় মাস ছয় মাস ছয় মাস ছয় মাস আপনার পিছে ছয় মাস আমগুর দোকান পাঠায় দিচ্ছে আল্লাহ আয়াত পাঠায় দিতে কয়েরা যা হইছে হইছে একটু যদি বেশি ধ্বংস হইতে চায় তাহলে আপনার আপনি একটা মাইনা দেবেন যা পাংখা হইছে তো হইছে আরো যদি বেশি হইতে চায় তো এগো দাবি আপনি কি করবেন কি করবেন মাইনা নেবেন আর যদি পয়সা দিতে চায় ধ্বংসের টিকা তাহলে আমরা চিন্তা করি এটা যেন করি ধ্বংসের ভিতরে নিল না টঙ্গ সাজেশন ধ্বংস নিয়ে আসবে ধ্বংস এখন আর কি হচ্ছে টঙ্গ বাড়িঘর উদার এক চেয়ে কুটি গুণ বেশি উদার হবে যদি ছয় মাস ছয় মাসের উপরে আয়া পড়ো মেহান্ন তোমাদেরকে দেয়া দিচ্ছি মোহাম্মদুর রসুল্লাহ মেহান্ন তোমাদেরকে দেয়া দিচ্ছি একটা দিয়া পাইব বন্ধ হওয়ার সার্টিফিকেট আর একটা দিয়া পাইব মোহাম্মদি হওয়ার সার্টিফিকেট এই চিন্তার পিছিয়ে যদি লাগাই দিতে পারো তাইলে দুনিয়ার বাদশাহ আখেরাতের বাদশাহ তোমাকে বানাবো সমগ্র সৃষ্টি তোমাদের পায়ের নিচে আনবো একদিন আইব তোমরা তোমরা তোমরা তোমরা যেরকম আগে পেটের পাথরে অতিষ্ঠ আছে কিতাবে আছে না নাই হ্যাঁ কি কইছে দুনিয়ায় কি সবকিছু নাকি একদিন আসবে একদিন আসবে টাকা দেওয়ার লোক তোমরা পাবে না বুঝতে না হ্যাঁ বুঝছে হ্যাঁ আরে সেদের করে তিন মাস চুরা সেরে নেয় যারা স্বপ্নে ভাবে নেয় এক লক্ষ দেড়হাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সৎকার করছে হ্যাঁ? যারা জিব্বা চুষা খিদা নিবারণ করবে জুব্বা চুষা নানা জিব্বা চুষতে হাসান হোসেন চার দিন ক্ষুধার্ত ফাতেমা দৌড়ে নিয়ে আসছে বাপের ঘরে সে বলছে আব্বা কিছু আছে তো কাপড় উঠে দেখে যে পাথর পাথর আছে আর কিছু পাথর তো নাপির গলা দেওয়া যাবে না আর খাওয়ানো যাবে না কি করবো আমার কাছে নিয়ে আসো হাসানকে শিপ্পা বাইর করে দিতে বলতে না কলিজার টুকরা চুষতে থাকো চুষতে কতক্ষণ করে হাসি দিয়ে বলছে নানা যান প্যাট ফেরাই বলতে হোসাইনকে নিয়ে আসো হায় আমি তো বলবো এই সপ্তাহর ক্ষুধার্ত জিব্বার কিছু থাকারই তো কথা ছিল না একদিনের চুনের রোজাই যদি জিব্বা জিব্বা শুকায় তো সাত দিনের ক্ষুধার্ত জিব্বা কি থাকবে হোসাইনকে নিয়ে আসতে বলে জিব্বা চুষো কত হাসি দিয়া বসে নানা ঝান পেট বইয়া আজকে তারা এক লক্ষ দিনার হাদিয়া দিতেছে একবারে দেখি নাই সত্য তো সত্য সত্য না মিথ্যা পেটে পাথর করতে গেলে খারাপ ঘরের ভিতর থেকে গেছে গোস্তা গোস্তা একটা টাইম আয়না করলা কাহাদিয়া পিয়া তুয়ার এর ভিতরে এক লক্ষ আছে তোরে হাদিয়া দিলাম যা ও টানতে টানতে মদিনা মোনাফারার মসজিদের দরজায় দেয়া গেছে নিয়া টালতে খুব নৈর আছে এটা দেখতে দেখে আওয়াজ দিতে কার কার দরকার আছে আজকে হাতেন তো যায় হ্যাঁ, করছে তাড়াতাড়ি আয় ঘন্টা ভরের ভিতরে সব সবকা সব দিয়ে খালি বস্তালে ঘরে গেছে বস্তাটা নেবেন না টাকা ঘোষ ওটা বুঝিয়ে দিচ্ছি না দিয়ে দিলাম আমি দেখতে চেয়েছি দেখতে চেয়েছি নিতে চেয়েছি নাকি দেখা হয়ে গেছে কাম খালাস যে আল্লাহ আপনার দিতে ওই আল্লাহ আমারও দেওয়ার ওয়াদা আছে আমারও দিব আজকালকে দিতে আপনার আমাকে কালকে দিব দেখতে দেখতে দেখা শেষ হ্যাঁ মেরে দোস্ত ওনারা জানছেন যে মেহান্ন আল্লাহ আমাদেরকে সেটা হলো বন্ধ হওয়ার মেহান্নত এটাকে মেহান্নত বলে আর আরেকটা হলো হওয়ার মেহান্নত সেটাকে মোহাম্মদ রসুল্লাহ এই মেহান্নতের পিছনে সাহাবায় গ্রাম একদম হয়ে গেছেন এক দুনিয়া আখেরাতের কমের থেকে তুম করে বাইর করে দুনিয়ার পরেশানিও তুমগো নাই আখেরাতের পরেশানিও হ্যাঁ নাই এই জন্য তো বউ উকে হাত দিয়ে বলতে পারে গৌরবের সাথে এক কাপড়ে জীবন তারপরে কি বলতে দেখো আমি জান্নাতি কেমনে কয় দুনিয়া আখেরাতের সবচেয়ে মিঠা ফল খাইতাম দুনিয়া আখেরাতের সবচেয়ে মিঠা ফল ছিল কি কি দুনিয়া আখেরাতের সবচেয়ে মিঠা ফল হইল সবরের ফল নির্ভর এরপর এর চেয়ে মিঠা ফল জান্নাতেও নেই দুনিয়াতেও নেই কি সবর কা ফল सबर का फल मीठा होता है এর বড় মিষ্টি বলার দুনিয়া তো নাই আখরা তো নাই যার কারণে ওইটা খাইলেই জান্নাত পাওয়া যায় ওটা খাইলেই তো বউ কইতে ওই পর সকাল সন্ধ্যা খাই এটা আমার চেয়ে আমি জান্নাতি আমার চেয়ে খুশি আর কার কে আমার চেয়ে সুখী জামাই কয়ে আমিও একটা খাই ও তো সবাই খাইতে পারে না অল্প অল্প মানুষ দুনিয়ায় ঢুকলে ঢুকে না ঢুকলে না ঢুকে আল্লাহ নিজেই বলতে কালিলুম কালিলুম মিন এবার আশাকুর আমার শুকুর গুজার বন্ধ অনেক কম কখনো কখনো দু একটা গাছে ধরে বেশি ধরে না ঠিক না ওইটার মধ্যে থেকে আমি একজন তোর মতো বউ শুক্রিয়া আদায় করতে আমিও জান্নাতে যাবো আমিও জানি মেরে দোস্ত না এই জন্য ওনারা জানতেন আমাদের কম একটাই সেটা হলো মন্দা হওয়ার কম গম বুঝেন গম হ্যাঁ আবার আটার গম বুঝেন না চিন্তা একটাই আমাদের কম প্রেশানিয়ার চিন্তা সেটা হলো বন্ধ হওয়ার চিন্তা আর কি মোহাম্মদ হওয়ার চিন্তা দুনিয়া চিন্তা তোমার দুনিয়া তৃতীয় কি দিবেন সমস্ত বস্তু তোমার পায়ের নিচে দিয়ে দেব চতুর্থ কি দিবেন আমি তোমার সাথে হয়ে যাব পঞ্চম কি দিবেন তোমার আমার ভিতরে কোনো পার্থক্য থাকবে না পর্দা থাকবে না কি থাকবে না আরে পর্দা কি পার্থক্য কি তুমি তুমি থাকবে না তুমি আমি হয়ে যাব তুমি তুমি থাকবে না তুমি তুমি তুমি থাকবে না তুমি আমি হয়ে যাব আমার চক্ষু দিয়া দেখবা আমার কান দিয়া শুনবা আমার মুখ দিয়া বলবা আমার হাদিয়া ধরবা আমার পাউদি আসলবা আমার দিল দিয়া চিন্তা করবা আমার পিঠে ট্রেন দিয়া তুমি বালমন্ডু খুঁজবা তুমি আমিয়ে করপুলে কি দাঁড়াবে আপনি আমিয়ে গেলে কি হবে বলে তখন চা চাইবা সমেয় যাবে যাইবে হ্যাঁ যাইবে কোআ তরে খেলবাই আসর করতে পারো না সূর্য ডুবতেছে তোর বিয়া করবো একটু পরে ডুব আমি আসর করে করছে না পরে না করছে হ্যাঁ হ্যাঁ জয়া নদীর সমুদ্রের পারে কইবা বত্রিশ কিলোমিটার সমুদ্রের পারে যায় কইবা নিচে দিয়ে গেলে আর কি হইল যাওয়া ওটা তো মুদ্রা পুলিশ রইল গেছে আমগো মনে চায় উপর দিয়ে দৌড়ে গেছে আমগো মনে চায় কুকুর দিয়া বুঝলে পায়ে ডোরাইব কাজটা আচ্ছা, তোমরা যেটা চেয়েছো তোমরা যেটা চেয়েছো ওইটাই হবে হয়েছে না হয় হ্যাঁ তোমরা যেটা চাইবা ওইটাই দেবো তোমরা যেটা চেয়েবা ওইটাই দেব আমি তো মাঝে মাঝে এই জন্য বলি যে আমাদের বর্তমান শিক্ষা উমর রবি আল্লাহ তালানোর চিঠি রে পাগলামি ছাড়া আর কিছু বলবো না ঠিক না দেখুন বর্তমান শিক্ষা কি বলবে উমর রবি আল্লাহ তালানোর চিঠি রে কি পাগলামি ছাড়া কিছু কইব কইব তাও বসতাম যে আল্লাহর নামে চিঠি পাঠাইতো যে আল্লাহর কাছে পাঠাইতো কি আল্লাহ যেন দরিয়া নিজে জারি করে দেয় চিঠির হিডিং দেখেন না দিন আমির মুকমিনিনা জাহারিল নীল আমিরুল মুকমিনের পক্ষ থেকে দলিয়ায় নীলের প্রতি দলিয়ায় নীলকে বলতেছি এটা তো আরো বড় পাগলামি ঠিক না হ্যাঁ কি বলেন হ্যাঁ কিন্তু দলিয়ায় নীল পানি ছাড়ছে না ছাড়ে নাই আবার দিনে যদি ফালাইতে কইতো তাইলেও বুঝতাম রাত্রের অন্ধকারে ফালাইবা দড়িয়ে নির্জন দিনের বেলায় চিঠি পড়তে পারবো না রাত্রের অন্ধকারে পড়বো কেমনে ওর তো দিনে পড়ারই ক্ষমতা নেই এত নাকি কিন্তু রাত্রের অন্ধকারে পড়াইবা দিনে না যেই মেরে দোস্ত আল্লাহ বলে শেষ কেমনে চাইবা কেমনে এই মেহান্নতে এই উম্মতকে আল্লাহ রসুল নিজেও নিয়ে আসছে উম্মতকেও এই মেহান্নতের জন্য আল্লাহর কাছ থেকে বাইর করতে হয় যতদিন উম্মত এই মেহান্নতের সাথে ছিল বাচ্চা বাচ্চা নারী নারী পুরুষ পুরুষ সর্বশ্রেণীর মানুষ যতদিন পর্যন্ত এই মেহান্নতের সাথে ছিল তো বাদশাহ শান্তিতে ছিল প্রজাও শান্তিতে ছিল গরিবও শান্তিতে ছিল ধনীও শান্তিতে ছিল গরিবকে বলা ছিল জমিরে বিরক্ত করা তুমি নিকৃষ্ট হয়েও না জমিরে বিরক্ত করা নিকৃষ্ট হয়েও না আবার জমিকে বসে বাড়িতে বৈশা থেকে গরিব তালাশ করা ছাড়া তুমিও হতবাগা হয়েও না হতবাগা হইও না যতদিন লেগেছিল মেহান্নত যতদিন হইতেছিল যখন থেকে মেহান্নত বলছি আর ছাড়ছি আর দুনিয়ার বিষয়ে বন্দিছি তো মেরে দোস্ত মেরে দোস্ত প্রথম খোদার প্রথম আমাদের দুনিয়া আমাদেরকে যতটুকু ব্যয় চুপ করতেন ও মেরে দোস্ত আল্লাহ তো ওয়াদা আছে আল্লাহ তো ওয়াদা আছে যদি তুই রাখতি তোর হাতে দুনিয়া তোকে যতটুকু ব্যয় চুপ করে আজ পর্যন্ত চাচ্ছে আমি আল্লাহ তোকে ব্যাগ তো দূরের কথা তোকে তো ব্যাগচ্যুত করত এটাও আমি শুনতে পারতাম না আর আল্লাহ শুনতে পারেন অনেক আমাদের ব্যাগচ্যুতি শুনতে পারে না নবী কি করছে এটাও শুনতে পারে না আল্লাহ সবাই কাছ থেকে ষোলো আওয়াজে আওয়াজ পৃথিবীর লাঠি দিয়া বদলা নিয়ে আসছে না নেয় নিজে না নেয় নিজে হ্যাঁ, ইতিহাস বলে নিতে আজকেও নিতে পারলাম কিন্তু এই কথা বুঝানোর জন্য মেরে দোস্ত নয় তারিখে টঙ্গিয়ে দিতে মা নিজেও বুঝতে হবে সারা দুনিয়াকেও বুঝিতে হবে নয় তারিখে টঙ্গি ইস্তেমায় বিশ্ব জমা হবে বিশ্ব বিশ্ব জমা হবে এই কথা পূজায় বুঝানোর জন্য আমার যদি এটাকে হাতে নিয়ে নিতে পারি তো আরাম ইসরত আল্লাহ আবার বাদশাহী ফিরে এটা আল্লাহর ওয়াদা আছে ফিরে দিব কেন ওয়াদা করলাম কেন আল্লাহ বলতে পারলেন ইসলাম এটা সাহাবাদের মেহান্নত আল্লাহ রসুলের মেহান্নত যদি তোমরা এদের অনুসরণ করতে পারো তো তোমাকে লেগে সার্টিফিকেট লেখা রেখা তোমাকে ফিরে দেওয়া দেবে আর ওই দিন দূর না যে আল্লাহ ফিরে দিবে না প্রত্যেক জিনিসের একটা সীমা রেখা আছে ঠিক না আজাল হ্যাঁ সব জিনিসের সীমা রেখা দেওয়া আছে দিন অচিরেই আসতেছে আল্লাহ আবার ফিরে দিবে যদি ফিরাই না দিবে তো এই মহান্নকে দুনিয়ার এরকম কোন দেশ নাই এরকম কোন দ্বীপ নাই এরকম কোন পাহাড়ের চূড়া নাই যেখানে এই মেহান্নতকে আল্লাহ না পৌঁছে এই মেহান্ন পৌঁছে গেছে তাইলে এই মেহান্নতকে আল্লাহ পৌঁছেছেন না এরকম কোন দেশ নাই এরকম কোন দ্বীপ নাই এরকম কোন জঙ্গল নাই আমাজানের জঙ্গলে পর্যন্ত এই মেহান্ন আছে দলিরা চাম্প গেছে আফ্রিকার জঙ্গলে এই মেহান্ন আছে ওটা তো আমি দেখি কি আমাকে সুন্দর বলে এই মেহান্নত নাই হ্যাঁ তো জঙ্গল ঠিক না হ্যাঁ দুনিয়ার কোন জঙ্গল নেই যেখানে এই মেহান্নত না করছে ওই দিন দূরে না অনেক কাছে ইনশাল্লাহ অনেক কাছে আল্লাহ আবার ওই ফিরে আসবে যদি আমরা হিম্মত করে দাঁড়াইতে পারি করতেও পারি দুনিয়াকে উঠাইতে পারি অভ্যাস হয়ে গেছে ঠিক না জীবন করা তার আবার দুঃখ কিসের ঠিক না দুনিয়ার হাতে ব্যাগ যে থেকে এটা এখন আমগোস হয়ে গেছে এটার আর ব্যাগ যদি মনে হয় না ঠিক না ইকন এখন খালি এইটা কইতেছি যে আল্লাহ বাঁচাইছে বাবার পিটাইছে আমার পিটায় এটাই তো হ্যাঁ? কইতেছি সোয়া গেছে আমাদের নাইলে মানে আমাদের দুনিয়া আমাদের কদমে কদম একজোট করে ঠিক না হ্যাঁ কি বলেন হ্যাঁ প্রতিদিন সকালে পাইরনের সময় বউ একবার একজোট করে বাইর করে দেয় আবার আওয়ার পরে রিপিট ব্যাচুট করে বুঝো কিন্তু নালে খবর আছে আবার আনার পরে তো এটা আনলা কি পালাটা চোখে দাও না এটা ব্যাচুটি ছাড়া কি ইজ্জত এটা ইজ্জত হ্যাঁ হ্যাঁ ছেলে চোখরাম কথা বলে এটা ইজ্জত হ্যাঁ, হ্যাঁ ছেলে তো চোখরাম যাবে না ছেলে তো পায়ের চালু উঠে চুমা দিবে আর বলবে আমার জান্নাতে চুমা দিবে কিন্তু পায়ের যাবে এটাই তো ছিল ইজ্জত আল্লাহ ফিরে কথা আমার শেষ পেরে দোস্ত যদি বুঝে এসে থাকে এটার জন্যই নয় তারিখে টঙ্গি ইস্তেমায় জমা হওয়া সারা দুনিয়া জমা হবে সারা দুনিয়া শুধু বাংলাদেশ না বিশ্ব ইজতেমা না কেন জমা হবে কি তিন দিন পাশেই বল খাইব না না এই কথা নিজে বুঝা সারা দুনিয়াতে বুঝা তাই হারানো ইচ্ছে ফিরা আছে আর যেদিন হারানো ইচ্ছে ফিরা আসবে ওই দিন মেরে দোস্ত ওই দিন মেরে দোস্ত ওই দিন মেরে দোস্ত দেখবেন ইজ্জতকারী বলে ইজ্জতকারী বলে হ্যাঁ, একজন মিনিস্টার এখানে আপনাকে প্রোটোকল দিল স্বাগত জানালে এটা ইজ্জত ভাবতেছেন আর লাইন ধরে দশ বারো জন মিনিস্টার খারা হয়েছে খালি জুতা লাভার লেখা এটার নাম ইজ্জত না কোনটা বড় ইজ্জত হ্যাঁ? একজনে আপনার এয়ারপোর্টে রিসিভ করলো এটা বড় ইজ্জত না লাইন ধরে খারা হয়েছে খালি জুতা উঠাতে জন্য এটা ইজ্জত কোনটা ইজ্জত হ্যাঁ লাহুল বুসরা ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনও তোমাদের জন্য সুসংবাদ আখেরাতের জীবন সুসংবাদ দুনিয়ার সুসংবাদ কি যেই জায়গায় যাইবা যেই জায়গা দিয়ে যাইবা যার কাছে যাইবা তোমার সামনে মাথা নোয়ানো ছাড়া দাঁড়া করার ক্ষমতা ওর দিনের ভিতরে এত বড় কলিজা আমি দিব না ওর দিনে এত বড় কলিজা হইব না যে তোমার সামনে মাথা ঝুঁকাইব না মাথা উঁচা করবো এত বড় কলিজা আর ইসলামে ঢুকাবো না এত বড় কলিজা হইল ওই মুহূর্তে ওইটাকে ছোট বানায় দেবো ছোট ওই অনুভব করবো ভিতর থেকে টাইপা ছোট হয়ে যাবে এরকম বানায় এই মেহান্ন আমাদের জানলা দিচ্ছেন সেটার জন্য নয় তারিখে জমা হওয়া টঙ্গি ইস্তেমা নিজেও যাওয়া অন্য কেউ নিয়ে যাওয়া আর এর উপরে দাঁড়ানো সারা দুনিয়াকে বোঝানোর জন্য এটার জন্যই আদায়ন করা এটার জন্যই দাঁড়ানো কয়টা মসজিদ আপনাদের হালকায় কয়টা আজান আপনাদের হ্যাঁ? কয়টা আজান কয়টা কয়টা উনিশটা মসজিদ কয়টা পনেরোটা কি কন পনেরো টাকা আর ব্যাংক কাটা বিশ টাকা দেন বিশ পঁচিশ বিশ টাকা দেন